رجالا كثيرا ونساء واتقوا الله الله الذي تساءلون به والأرحام إن كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سدی يصلح لكم لكم أعمالكم ويغفر ذنوبكم ومن يطع الله الله ورسوله فقد فاز فوزا عظيما ثم بعد قال تبارك وتعالى وأنه كان رجال من من الإنس يعوذون برجال الجن فزادوهم رهقا وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وقال صلى الله عليه وسلم من علق تميمة فقد أشرك أو كما ورد في الحديث যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার দিনকে হেফাজত করার জন্য কিছু মানুষকে নির্বাচিত করেছেন সেই মানুষগুলোকে দিয়ে তিনি তার দিনকে হেফাজত করবেন ইনশাল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতকে সকল প্রকার ফেতনা থেকে সতর্ক করে দিয়েছেন দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে নির্যাতন করা হচ্ছে সাবজেক্টটা ছিল খালকে কোরআনের কোরআন আল্লাহর কালাম আল্লাহ যেমন অবিনশ্বর আল্লাহর জাত ও সেফাত যেমন অবিনশ্বর আল্লাহর কালাম হল আল্লাহর সিফাত অতএব কালামটাও হলো অবিনশ্বর আল্লাহর কালাম অবিনশ্বর মাখলুক নয় আল্লাহ যেমন খালেক আল্লাহর কালামটা হলো খালেকের একটি গুণাবলী কিন্তু ওরা মোতাজেলারা কোরআনকে মাখলুক বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমুল্লাহকে নির্যাতন করা হচ্ছে বাগদাদের কারাগারে ফেতনার সময় সমস্ত লোকেরা ইমাম আহমদিন হাম্বল রহেমুল্লাহকে বললেন যা আপনি একটু কৌশল অবলম্বন করবেন তিনি বললেন আমি কৌশল অবলম্বন করব কিন্তু জাতির অবস্থা কি হবে আমি তো কৌশল অবলম্বন করে আমি সাময়িকভাবে বিপদ থেকে নিজে পার হয়ে গেলাম কিন্তু আমার একটা কথার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে বিভ্রান্ত হবে সেই বিভ্রান্তির ভার কে নেবে মক্কা থেকে আব্দুল আজিজ আল কেনানি রাহেমাউল্লাহ তিনি মক্কা থেকে চলে গেলেন বাগদাদে ছেলেকে সাথে নিয়ে আব্দুল আজিজ কেনানি রহমুল্লাহ এখানে বই লিখেছেন বইটার নাম হলো আল হিয়াদা এই হিয়াদা কেতাবখানার মধ্যে ওনার জীবনের সম্পূর্ণ বিবরণী তুলে ধরেছেন বাগদাদের কেন্দ্রীয় মসজিদের মেম্বারের পাশে ছেলেটাকে দাঁড় করিয়ে দিলেন আর উনি পিছনে দাঁড়ালেন একদম বারান্দায় খলিফা মামুন সেই মসজিদে উপস্থিত বিশ্রুল মুরাইসি হল খতিব এই বদবখ কমিনা ভঙ্গ প্রতারক ইসলামের ভিতরে বেদাল সৃষ্টিকারী বিশ্রুল মুরাইসি হল খতিব খলিফা মামুন উপস্থিত আব্দুল আজিজ আল কেনানি বারান্দা থেকে সালাম ফিরাবার পরেই জিজ্ঞেস করছে ছেলেকে মাহু আল কোরআন ইয়া বুনেই কোরআন কি জিনিস হে বৎস ছেলে এখানে দাঁড়িয়ে বলছে আল কোরআন হুয়া কালামুল্লাহে গাইরু মখলুকিন মিনহু বাদা ওয়াইলাহি আউদ কোরআন আল্লাহর কালাম এটা কোনো মাখলুক নয় আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর কাছে ফেরত যাবে দশ লক্ষ হাদিসের হাফেজকে জেলখানায় বন্দি করেছে এবং আহমদিন হাম্বলের মতো লোককে প্রতিদিন এক হাজার ব্যত্রাঘাত করা হচ্ছে আর সেই জায়গায় খলিফা মামুনের মসজিদে এত বড় দুঃসাহসিক কথা একটা ছোট্ট বাচ্চা ছেলে বলে ফেলল ওরা রাষ্ট্রীয় যন্ত্র যা ছিল সম্পূর্ণ বিরুদ্ধে এক জ্বলন্ত চ্যালেঞ্জ ইসলাম এভাবে টিকেছে ইসলাম এভাবে টিকেছে কাউকে দিয়ে আল্লাহ পাক দিনকে হেফাজত করেছেন আউযু বিল্লাহি মিনাশ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ পাক বলছেন দিনকে আমি নাজিল করেছি জিকির নাজিল করেছি আর জিকিরের হেফাজতের দায়ভার আমি আল্লাহ নিজের কাছে রেখেছি জিন্দাদিল মর্দে মুজাহিদ অকতুভয় বীর সেনানী হকের অতন্দ্র প্রহরী এই সমস্ত আলেম দিয়ে আল্লাহ পাক জাহেলিয়াতের কুহিলিকা থেকে বিদ্বেষ দুষ্ট আলেমদের পক্ষপাত দুষ্ট ফতুয়া থেকে ও বেদাতের পাক পঙ্কিলতা থেকে জাতিকে স্বচ্ছ পরিচ্ছন্ন নির্মল ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার জন্য যুগে যুগে কালে কালে তারা সেই খেদমত করে গেছে তারপরে যা হলো হলো এটা লম্বা ঘটনা ঘটনা বলার জায়গা খুদবার জায়গা না সমস্ত আলেমেরও যখন ফেতনার ভয়ে মায়ের ভয়ে ঘাপটি মেরে যখন সবাই নিশ্চুপ হয়ে গেল সেই সময় আব্দুল আজিজ কেনানি মক্কা থেকে বাগদাদ পর্যন্ত হেঁটে তারপরে গিয়ে সেই সত্যটা প্রকাশ সেখানে করে দিল আল্লাহ আকবর আল্লাহর দিনকে আল্লাহ পাক এইভাবে হেফাজত করবেন গত জুমা আমরা আলোচনা করেছিলাম কোরআন শোনা না মানলে ফেতনা হয় فليهذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ওরা যেন সতর্ক হয় যারা কোরআন সুন্নার বিরোধিতা করে তাদের জন্য ফেতনা আসবে অথবা কঠিন শাস্তি আসবে তবে আল্লাহ জিনিসটা প্রকাশ করে দিয়ে থাকেন কারো মাধ্যম ওই লোকটা যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে না যেত বহুদিন আগে আমরা ওই কুকুরের লেজ কেটে তাবিজ বানাবার কথা করে রেখেছি হঠাৎ কচিত কদাচিত দুই এক জায়গায় একটু বলি কিন্তু রুচিতে কুলায় না রুচিতে কুলায় না কারণ এগুলি বললে মানুষ অন্য কিছু মনে করে কিন্তু এই লোকটা চ্যালেঞ্জ করার কারণে জিনিসটা কি হয়ে গেল গোটা জাতির সামনে প্রমাণিত হয়ে গেল ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত কুল্লুম ভিন্নার ফেরাউন নমরুদ কারুন কুল্লুহম ভিন্নার ফেরাউনের নামটা গলায় ঝুলায় রাখলে জিন পালিয়ে যায় আসাবে কাহাবের কুকুরের নাম গলায় ঝুলায় রাখলে আরে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে ফেরাউনের নাম ফেরাউনের নাম ঝুলাতে দিলে কুত্তার নাম কুত্তার নামও গলায় ঝুলানোর কথা কেতাবে লেখা আছে আল্লাহ পাক বলছেন আসাবে কাহাফের লোক কতজন এটা কেউ জানে না আল্লাহ ছাড়া আসাবে কাহাবের সদস্য সংখ্যা এক আল্লাহ ছাড়া কেউ জানে না আর ওনারা তো জানেন তো জানেন জানেন আবার নামও লিখে দিয়েছে মেরনুষ খেরনুস দাবারনুস কাফসাত্তায়ুস ইয়াম লিখা কিতমির মেরনুস খেরনুস দাবারনুস কাফসাত্তায়ুস ইয়াম লিখা তারপরে হলো কিতমির আর কিতমিরটা হল কুত্তার নাম নামগুলি গোল করে লিখবেন আর কুত্তার নামটা মাঝখানে লিখে দিবেন তাহলে এতকাল ভরে আল্লাহর নাম ঝুলাবার জন্য তাবিজের বকে সাফাই গাইছেন কিন্তু আপনার বুজুর্গ যে কুত্তার নাম কি তাবিজ বানানোর নকশা লিখে দিয়েছে তাবিজ দিয়ে কি শয়তান দূর হয় না তাবিজ দিয়ে শয়তান দূর হয় না তাবিজ দিয়ে শয়তান আরো কাছে আসে দলিল দলিল কোরআনের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وأنه كان رجال من الجن يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنه كانوا رجالا من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا তাফসির এমনি কাসিরের মধ্যে হাফিজ ইমাদুদ্দিন ইবনু কাসির রহমুল্লাহ বলছেন যে জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন মানব জাতির সৃষ্টি করলেন জিনেরা তখন মানুষকে দেখে ভয় পায় এবং সমীহ করে যে এরা আমাদের চেয়ে উত্তম আমাদেরকে আল্লাহ ধ্বংস করে ইনাদেরকে সৃষ্টি করেছেন তাই মানুষ দেখে জিনেরা সমীহ করে চলে কিন্তু কিছু মানুষ জিনের কাছে আশ্রয় চাওয়া শুরু করল মাস্তানের কাছে যদি আপনি আশ্রয় চান যে বাবা তোমরা এলাকার ছেলে আমার একটু খোঁজ খবর রাখো মাস্তান তখন বুঝবে যে লোকটা দুর্বল মাসলান তখন আপনাকে পেয়ে বসবে জিনের কাছে গিয়ে তারা আশ্রয় নেওয়া শুরু করলো যতদিন পর্যন্ত তাওহিদের উপর ছিল ততদিন পর্যন্ত জিনেরা মানুষ দেখে ভয় পেত যখন তাওহিদকে খর্ব করে দিয়ে আলতাজিউ আস্তাগিসু বি ওয়াদি এই উপত্যকায় জিনের সর্দারকে আছো আমরা এখানে রাত্রে তাবু বেড়ে থাকব তোমার জিনের সদস্যদেরকে বলে দিও আমাদের যেন কোনো ক্ষতি না করে আল্লাহ পাক তাই বলছেন জিনের কাছে যখন তারা আশ্রয় চাইল তখন জিনেরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল আজাদুহুম রাহাকা তাহলে তাবিজ দিলে শিরিক করলে জিন পালায় না শিরিকের কারণে জিন আসে জিনের অত্যাচারটা বেড়ে গেল শিরিকের কারণ বন্ধুগণ যুগে যুগে কালে কালে বহুবিধ ফেতনা এই পৃথিবীতে আসবে পৃথিবী থেকে এই ফেতনা থেকে বাঁচার জন্য আমরা গত জুমায় দুইটা উপকরণ বলেছিলাম একটা বলেছিলাম দোয়া আর একটা হল এল দিন মুস্তামাদ্দুম কিতাবি ও সুন্নাতি আলা সালাফে হাদিল উম্মা এলেম হাসিল করতে হবে আর আল্লাহ পাকের কাছে কায়ম অনুবাক্যে দোয়া করতে হবে রসুল্লাহ সাল্লাম সারা জীবন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ফিতনাতিল ওয়াল মামাত জীবনের ফেতনা এবং মরণের ফেতনা মরণের সময় মানুষের ফেতনা আসে জীবনে মানুষের ফেতনা আসে তোমার কাছে আমি ফেতনা সমূহ থেকে আশ্রয় চাই যেই ফেতনা প্রকাশ পেয়েছে এবং যেই ফেতনা গোপন আছে তা থেকে তোমার কাছে আশ্রয় চাই তিন নাম্বার ফেতনা থেকে বাঁচার যেটা পদ্ধতি বা উপায় উপকরণ তার মধ্যে একটা হলো সবর এবং কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা রাসুল্লাহাম বললেন ইন্নামি ওয়ারাইকুম জামানু সবরিন লিল মুতামাসিকে ফিহি আজরুল খামসিনা শাহিদা সহিউল জামে দুই হাজার চৌষট্টি নম্বর হাদিসে সাল্লাম বললেন তোমাদের পিছনে এমন এক জামানা আসবে সেই জামানাটা হবে সবর এবং ফেতনার জামানা যারা সেই ফেতনার মধ্যে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে তাহলে তাদের পুরস্কার হবে পঞ্চাশ জন শহীদের সমতুল্য নেকি পঞ্চাশ জন শহীদের সমতুল্য নেকি সেই লোক পাবে যে লোক ফেতনার জামানায় কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরবে এবং সবর করে সেখানে থেকে যাবে তিন নম্বর হল তাকোয়া এবং এবাদত রসুল্লাহাম বলেন আইয়ুন আফজল রসুলামকে জিজ্ঞেস করা হল তিনি বললেন মাইয়াত্তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষকে এড়িয়ে চলে জি হ্যাঁ মানুষকে এড়িয়ে চলা ফেতনা থেকে বাঁচার একটা উপায় কিছু লোক আছে যে গিবোধ করে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন পাঞ্জাবি টেনে ধরে এই শোনেন কথা শুনে যাব সত্যি কথা করছি গিবোধ হবে কেন ফতুয়া দেয় আমার সত্য কথা বলতেছি গিবত হবে কেন আপনি বলবেন গিবত শোনার টাইম আমার নেই সে বলবে সত্য কথা বলছি সমস্যা কি শোনেন শোনেন শুনে যান রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহকে ভয় করে আর মানুষকে এড়িয়ে চলে কেন তার ফেতনা থেকে বাঁচার জন্য তার সারারত থেকে বাঁচার জন্য শয়তান শ্রেণীর লোক আছে তার সাথে আপনি চলবেন অবশ্যই আপনার সে ক্ষতি করে দিবে কোন না কোনো ভাবে সে ক্ষতি করবেই করবে ক্ষতি হবেই হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী সাল্লাম বলেন ভালো মানুষের সাথে চলা আর খারাপ মানুষের সাথে চলার দৃষ্টান্ত হল আতরলার পাশে বসা আর লোহার কামারের পাশে বসা আতরওয়ালার পাশে বসলে আতরের আতর আপনাকে দিবে আর না হয় আতর আপনি কিনবেন আর না হয় আতরের ঘ্রাণ ফ্রিতে আপনার নাকে এসে লাগবে আতরওয়ালার পাশে বসলেই তিনটা উপকারের একটা উপকার হবেই হয় আপনি আতর কিনবেন না আপনাকে আতর এমনি ফ্রিতে কিছুটা দিবে ফ্রিতেও দিল না কেনাও হলো না কিন্তু আতরের ঘ্রাণ আপনার নাকে বিনা পয়সায় আপনার নাকে এসে লাগবে আল্লোহার কামারের কাছে বসলে তিনটা ক্ষতির একটা ক্ষতি হবেই হবে হয় সাই উড়ে গায়ে পড়বে কাপড় নোংরা হবে অথবা অগ্নি স্ফুলিঙ্গ উড়ে গায়ে পড়বে কাপড় পুড়ে যাবে অথবা ধোঁয়া এসে চোখে লাগবে ক্ষতিগ্রস্ত হবেন তিনটা ক্ষতির একটা ক্ষতি হবেই হবে এই হাদিস দ্বারা কোন লোহার কামারকে খাটো করার জন্য বলা হয়নি এটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে কেউ হয়তো বলতে পারবেন যে যারা লোহার কামার তারা কি এতই খারাপ যে তাদেরকে খারাপ মানুষের সাথে তুলনা করা হলো জি না আল্লাহ নবীলাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন দাউদ আলাহাল্লাম ছিলেন লোহার কামার লোহার কামারের কাজ আল্লাপাক দাউদ আলাহ সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন কাঠের মিস্ত্রি কার্পেন্টার ওয়াকানা জাকারিয়া নাজ্জারা সহি মুসলিমে হাদিস এসেছে জাকারিয়া আলাইসাল্লাম একজন জলিলুল কাদার নবী তিনি ছিলেন কাঠ মিস্ত্রি কাঠের উপর খুদাই করে ফার্নিচার তৈরি করতেন সুলেম আলাহাল্লাম ছিলেন লোহার কামার লোহার কামারে তিনি লোহায় লোহা দিয়ে বড় বড় ডেক ডেকসি এবং যুদ্ধের অস্ত্র তৈরি করতেন এবং সেটা বাজারে বিক্রি করতেন আর সেটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন দাউদ সাল্লাম লুজুমুল বায়েত পাঁচ নম্বর হল বাড়িতে অবস্থান করা রাস্তাঘাটের পারত পক্ষে কম চলা যত কম বের হতে পারবে ততই উত্তম মানে রাস্তায় বের হলি হয় কুত্তা এসে গায়ে লাগবে না কোন একজন মহিলা গায়ে টাচ করে চলে যাবে আর না হয় কাদা মাটি কাপড় সবরে লেগে যাবে আর না হয় কোন না কোনো ক্ষতি কোনো না কোনো সমস্যা হবেই হোক এমনও দিন যায় যে এক সপ্তাহ পার হয়ে যায় তিন তালার উপরে উঠে এক সপ্তাহের ভিতরে নিচে নামার সুযোগ আমার হয় না কারণ বিনা প্রয়োজনে রাস্তায় হেঁটে বেড়ানো এটা কোনো ভদ্র মানুষের কাজ নয় প্রয়োজনে তো আপনি বাড়িতে যাবেন বাজারে যাবেন কিন্তু বিনা প্রয়োজনে যাওয়া সেটা কোনো মানুষের ভদ্র মানুষের কাজ নয় চায়ের দোকানে আড্ডা ঠুকা এবং যেখানে সেখানে অহেতুক বসে থাকা এটা মারাত্মক অন্যায় কাজ রসুল্লাহাম বলেন সালামাতুর রাজুলে ফিল ফিতনাতে আয়ুজানা বাইতুহু মানুষের ফেতনা থেকে বাঁচার সহজ উপায় হল আইউল জামা বাইতুহ তার বাড়িকে সে আঁকড়ে ধরে থাকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বের হয় এটাই হল ফেতনার সময় হাদিস কি এসেছে সহিউল জামে তিন হাজার ছয়শ উনচল্লিশ নম্বর হাদিস ছয় নম্বর হল কলহ ত্যাগ করা عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن كأحد ابني آدم أعوذ بالله من الشيطان الرجيم قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني يخاف الله رب العالمين আদম আলাইসাল্লামের দুই ছেলের এক ছেলের মতো হও কার মতো হবেন হাবিলের মতো না কাবিলের মতো আদম আলাইসাল্লামের দুই ছেলের এক ছেলের মতো হও কে বললেন নবী إني أخاف الله رب العالمين কাবিল যখন হাবিলকে বলল তোকে আমি খুন করব হাবিল তখন কি জবাব দিল লাইম বাসাত্তাইলাইয়াদাকালে তাক তোলানি তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও মা আনা বিবাসিতিয়া ইলাইকালি আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না ইন্নী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 করে সেই সমাজ ব্যাপী সে খারাপির প্রভাব যতদূর পড়বে যে সর্বপ্রথম চালু করেছে তার নানা আমলে সম পরিমাণ পাপ লিপিবদ্ধ কত কঠিন কথা কত কঠিন কথা আর একজন ভালো কাজ চালু করলো ভালো রীতি চালু করলো ভালো রীতি চালু করা লোক আমাদের সমাজে খুবই কম মানুষ মারতে আসবে আপনাকে আপনি গোলমাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাম বলছেন সহিউল জামের হাদিস أنا زعيم ببيت بربض الجنة من ترك المراء وإن كان محقا আমি জান্নাতের মেন গেটের জিম্মাদার ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তির জন্য মান তারাকাল মেরা যে গোলমাল এড়িয়ে চলে ওয়াইন কানা মোহেক্কা যদিও সে ন্যায্য দাবিদার হয় ন্যায্য পাওনাদার হয়ে তার দাবি ছেড়ে দিয়ে সে গোলমাল এড়িয়ে গেল আমি নবী তার জন্য জান্নাতের মেন গেটের একটি ঘরের জিম্মাদার কত সুন্দর হাদিস এবার বোঝেন তো এ হাদিস যদি আমাদের দেশের লোক আমল করে দশ টাকার মামলা হ্যাঁ মানুষ খুন হয়ে গেছে দশ টাকার গোলমাল মানুষ খুন হয়েছে এক হাত জাগার গোলমাল মানুষ মারা পড়ছে কত গোলমালদের সমাজে আছে আল্লাহ নবীর একটি হাদিস যে নিজের দাবি ছেড়ে দিয়ে যদি গোলমাল মীমাংসা করে মান তারাকাল মেরা গোলমাল ছেড়ে দেয় ওয়াইনকানা মোহেক্কা যদিও ন্যায্য পাওনা দার হয় ভাই তোমার জমি এক হাত বেশি খেয়েছে তুমি যদি দাবি ছেড়ে দাও এক হাত জমির জন্য তুমি ফকির হয়ে যাবে না আর সে এক হাত জমি তোমার জোর জবরদস্তি খেয়ে সেও বড় লোক হবে কোর্টে যে মামলা পেন্ডিং আছে একটা হাদিসের কারণে কত মামলা মকদ্দমান ডিসমিস হওয়া সম্ভব কবি যথার্থই বলেছেন আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মনে করেছে পর যে মনে করেছে পথের বিভাগী পথে পথে কাঁদি আমি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ভঙ্গে দিয়েছে মোর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মনে করেছে পর আর আরবি কবি বলছেন কোন সাজারাতে তার মিলাইহা বেল আহজারে ফাতুরমা ইলাইকা বিল কোন কাজ সাজারাতে কবি বলছেন কোন কাজ সাজারাতে গাছের মতো তুমি হও তারমি ইলাইহা তুরমা ইলাইহা বিল আহজার গাছের দিকে পাথর সুরে মারা হয় তারমি ইলাইকা বিল আসমার পাথর খেয়ে গাছ মিষ্টি ফল ফেলে দেয় নয় দেশে বদলে পাটকেল না কবি বলছেন গাছের মতো হও গাছকে আপনি পাথর ছুঁড়ে মারলেন গাছ পাথর খেয়ে পাথরের বদলে পাথর আপনাকে রিপ্লাই দিল না কি দিল রিপ্লাই মিষ্টি ফল কবি বলছেন কোন কাজ সাজারাতে গাছের মতো হয়ে যাও তারমি ইলাইকা তুরমা আসজারে আসমার তুমি তাকে পাথর ছেড়ে মারো সে তার তোমাকে মিষ্টি ফল রিপ্লাই দেয় পাথরের বদলে মিষ্টি ফল তোমাকে ফেরত গাছের মতো হও বন্ধুগণ সাত নাম্বার হিজরত আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাফিরু ইলাল্লাহ ইন্নি লাকুম নাযীরুম মুবিন ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে যাও আল্লাহর দিকে আশ্রয় নাও আল্লাহর দিকে পলায়ন করো আল্লাহর দিকে পলায়ন করো ফাফিরু ইলাল্লাহ ইন্নি লাকুম নাযীরুম মুবিন সূরা জারিয়াত পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহর কাছে গিয়ে আশ্রয় নাও আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহ ছাড়া তোমার কাছে আর কেউ নেই আল্লাহ ছাড়া তোমার আপন জন কেউ নেই আল্লাহ আন্তা মা أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر এই দোয়ার নাম কি এই তালে এই দোয়ার নাম কি তালে বলুক কি দোয়ার নাম কি ইস্তেফার গোনা মাপের ক্ষমা সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রভু হে আমি তোমার বান্দা তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়ানা আব্দুকা ওয়ানা আলাহদিকা ওয়াদিকা মাস্তাতু তোমার অঙ্গীকার ওয়াদার উপরে যতটুকু পারেছি আমি ততটুকু আমল করেছি আবুল কবি নিহমাতিকা আলাইয়া তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো তা আমি স্বীকার করে নিয়েছি ও আবু বিজানবি তোমার দেওয়া নিয়ামতে আমি পাপ করেছি সেটাও আমি স্বীকার করেছি তুমি আমাকে নিয়ামত দিয়েছো দুটা চোখ দিয়েছ তোমার দেওয়া চোখ দিয়ে আমি যে আমার পাপ করেছি সেটাও আমি স্বীকার করতেছি আবু লকবি নির্মাতিকা আলাইয়া ওয়াবু বিদাম্বি ফাউফিরলি ফাইন্নাহু আল্লাহ আমি যেটুকু পারছি যেটুকু করছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার কাছে আমি অসহায় অসহায়ত্ব প্রকাশ করেছি আমি আমার কিছু নেই আল্লাহ ইন্নি আব্দুকা ওয়া ইবনু আব্দিকা ওয়া ইবনামাতিকা আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযা ওয়া কাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرته في علم الغيب عندك أن تجعل القرآن ربيع أن تجعل القرآن ربيع صدري ربيع قلبي ونور صدري وذهاب همي হে আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহুম্মা আনতা আল্লাহুম্মা ইন্নী আবদুকা হে আল্লাহ আমি তোমার বান্দা ওয়া ইবনু আমাত ওয়া ইবনু আবদিকা তোমার আরাক বান্দার সন্তান আমিও বান্দা আমার বাপও তোমার বান্দা ওয়া ইবনু আমাতিকা আমার মাও তোমার বান্দি কি কথা আমিও তোমার বান্দা আমার বাপও তোমার বান্দা আর আমার মাও তোমার বান্দি আমি তোমার বান্দা আর এক বান্দার ছেলে আর এক বান্দির ছেলে নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ছুটি তোমার হাতে দিন ফিয়া হোক মুখ আপনার হুকুম আমার উপরে কার্যকর আদরুন ফিয়া কাদাও আপনার ফয়সালা আমার উপর ইনসাফের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত তোমার ওই সমস্ত নাম ধরে তোমাকে চাই যে নাম তোমার তোমার নাম তুমি রেখেছো সাম্মায় তাবিহি নাফসাক তোমার নিজের নাম নিজে রেখেছ আও আল্লাম তাহু আহাদাম মিন খালকে তোমার কোনো বান্দাকে শিখিয়ে দিয়েছ আও আনজাল তাহু ফি কিতাবে অথবা কোনো কেতাবে নাজিল করেছ আবিস্তাসার তাহু ফি ইলমিল গায়বিন্দাক তোমার গায়েবের ভান্ডারে তোমার যেই নাম গোপন আছে সেই নামের দুহাই দিয়েও তোমার কাছে আমি চাই কি চাওয়াই চকলেট খেলাম খুশানা ছুরি সারা জীবন চকলেট চুষে গেলাম চকলেট খাওয়ার কোনো মর্যাদা বুঝলাম চকলেট খেতে হলে খোসা খুলে খেতে হবে দোয়া পড়তে হলে অর্থ বুঝে পড়তে হবে আল্লাহর কসম এই দোয়াগুলি যদি আপনি রাতের বেলায় সালাতে দাঁড়িয়ে অর্থ বুঝে বুঝে পড়েন চোখ দিয়ে বন্যা বেয়ে যাবে পাপ আবার মাপ হয় না কেমনি অবশ্যই আল্লাহ পাকের দয়ার দলিয়া জোশ মেরে দিবে দোয়া আমরা জানি না দোয়া শেষ হয়ে গেছে হুজুর মুনাজাত করে দেন গাছ লাগানোর মুনাজাত ব্রিজ উদ্বোধনের মুনাজাত সিনেমা হল উদ্বোধনের মুনাজাত ভিডিওর দোকান উদ্বোধনের মুনাজাত সব জায়গার উদ্বোধনের মোনাজাত মোনাজাতে সব খেয়ে শেষ করে ফেলেছে বন্ধুগণ রাসুল্লাহাম বলছেন কিয়ামতের আগে এমন সময় হবে যে মানুষ ফেতনার কারণে হাতের উপরে জ্বলন্ত আগুন দেখা যেমন কঠিন ইমান দেখা তার চেয়ে বেশি কঠিন হবে শেষ কথা যেটা সেটা হল জামাতবদ্ধ হয়ে চলা জামাতবদ্ধ হয়ে চলা জামাতবদ্ধ হয়ে চললে ফেতনা থেকে বাঁচাটা সহজ হয় একা একা চলছি আমি একটা গরু একা একা ঘাস খেতে খেতে বনের কিনারে চলে গেল বনের কিনারে তাজা ঘাস পেয়ে চলে গেল বনের কিনারে আর বাঘ এসে তাকে আক্রমণ করল কিন্তু যে গরুগুলি রাখালের আয়ত্তের ভিতরে থাকলো যেই ছাগলগুলি রাখালের আয়ত্তের মধ্যে থাকলো একজন যোগ্যতম সুযোগ্য রাখালের আয়ত্তে থাকলো একজন মুসলিম একজন যোগ্য আলেমের নেতৃত্ব মেনে নিয়ে যখন তার তত্ত্বাবধানে চলে তখন মারাত্মক ক্ষতি হাত থেকে আল্লাহ পাক তাকে অনেক সময় হেফাজত করে কারণ ওই আলেম সাহেব যিনি যাকে পরীক্ষিত আলেম যাকে পরীক্ষা করা যায় ফেতনা মানে হলো ধূম্রজাল ধূম্রজালের সময় কুয়াশার রাত গাড়ি আমার প্রাইভেট কার ছোট গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আমরা চলছি কুয়াশায় কিছু দেখা যায় না আমরা তখন একটা বড় ট্রাক খুঁজে বেড়াই কোন একটা ট্রাক পেলে ট্রাকের পিছে পিছে যাও বাবা ধীরে ধীরে যাও ট্রাকের পিছে পিছে যাও বড় টেলারের পিছে পিছে যাও বড় কাভার ভ্যানের পিছে পিছে যাও এত বড় গাড়ি সামনের দিকে আগায় যাচ্ছে ধীরে ধীরে আর আমি আমার প্রাইভেট কারে বসা আছি আমাদের প্রাইভেট কার চলছে ধীরে ধীরে ওই ট্রাকের পিছে পিছে পাঁচ ঘন্টার রাস্তা সাত ঘন্টায় যাবে দুই ঘন্টা সময় বেশি লাগবে কিন্তু মারাত্মক বিপদ থেকে আল্লাহ হেফাজত করার একটা ওসিলা হয়ে যখনই কিছু হলো যখনই কিছু ঘটল যদি আপনার একজন যোগ্য আলেমের সাথে কানেকশন থাকে একজন কেন দশজনের সাথেই হোক কালেকশন থাকে আর তাদের কাছ থেকে যদি আপনি সেই ফয়সালাটা সুন্দরভাবে গ্রহণ করেন তাদের কাছে গিয়ে যদি সে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জন্য সেটা খুবই সহজ হয়ে যাবে যেটা একা একা মাতব্বরি করতে গেলে একা একা নিজে বুঝতে গেলে কোরআন এবং সুন্নাকে একা একা বুঝে নিজে আমল করতে গেলে যেটা দ্বারা সম্ভব হয় না ওই জন্য রসুলাম বলছেন আল জেমা আতু রাহমা ওয়াল আজা ওয়াল ফুরকাতু আজাব জামাতটা হলো রহমত জামাত মানে সংগঠন তা বলিনি আমি আমি বলছি জামাত রহমত জামাত মানে সংগঠন তা আমি বলিনি আবারও বলছি জামাত মানে রহমত আপনি মিয়া সাহ তিনজন লোক যাবেন সফরে আল্লাহ নবী বলছেন একজনকে সফরের আমির নিয়োগ করো তিনজন লোক সফরে বের হয়েছ সফরের আমির নিয়োগ করো সফরে যখন আমির নিয়োগ করবেন তখন কি সেই আমিরের হাতে বায়াত করতে হবে না তাহলে বায়াতের সাথে আমিরের কি কানেকশন আপনি তো বায়াত ছাড়াও আপনার আমির চলে বায়াত ছাড়াও আমির চলে কোন জায়গায় চলে কোন জায়গায় না চলে সে মাসলামা সাহেব অনেক দূর কি তুলামায় কেরামন এখতেলাফের মধ্যে আছে যার যারা এখতেলাফ নিয়ে সেই সেই থাকুন যেই পয়েন্টটুকু আপনি একমত হচ্ছেন সেই পয়েন্টটুকুর উপরে তো আপনি একমত হন রসুলাম বলছেন তিনজন লোক সফরে বের হবে তার একজন হবে আমির আর দুইজন হবে মামু গাড়ি থেমে গেল এক জায়গায় বলে আমির সাহেব আমি একটু বাথরুমে যাব আর একজন বলে আমির সাহেব আমি একটা পাউরুটি কিনে নিয়ে আসি এক আমিরের দুই মামুর দুইজন দুই দিক চলে গেছে গাড়িওয়ালা বলে আপনার লোক কই কয় আমার একজন বাথরুমে গেছে একজন পাউরুটি কিনতে গেছে আর বারো জন লোক এসেছে আর এক কাফেলায় তাদের কোনো আমির নেই বারো জন লোক বারো দিকে চলে গেছে এখন গাড়ি আলাপালা আপনার লোকগুলি কই আমি জানি না আমাকে বলে যায়নি তো ওই যে বলে গেছে ওই লোক ওই লোক বাথরুমে যায় বলতে পারে গাড়ি সারার টাইম হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আসো পাউরুটির দোকান থেকে ওকে ট্রেন তাড়াতাড়ি করে বলবে গাড়ি সারার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি আসো তিনজন লোকের কত সুন্দর শৃঙ্খল আরে বারো জন লোক একসাথে গেছে বারো জন বারো দিকে চলে গেছে কেউ কারো এমারত মানে নেই কেউ সেই সফরে কোন ডিসিপ্লিন নেই ইসলামের প্রত্যেকটা কাজ হলো ডিসিপ্লিন আপনি যে মসজিদ এখানে এসেছেন একজন ইমাম আছে একজন মুয়াজ্জিন আছে একজন সভাপতি আছে একজন সেক্রেটারি আছে একজন কোষাধ্যক্ষ আছে বাকি আছে সদস্য আপনার কাজ কি কোষাধ্যক্ষ আপনি হিসাব কষেন আপনার কাজ কি সেক্রেটারি আপনি নির্বাহী ক্ষমতার অধিকারী আপনি রেজুলেশন কষেন আপনার কাজ কি আপনি সভাপতি আপনার সিগনেচার দেন আপনার কাজ কি আপনি খতিব আপনি খুতবা দেন আপনার কাজ কি আপনি ইমাম আপনি ইমামতি করেন ডিসিপ্লিন একজন মুসলিমের জীবন সকালবেলা ঘুম থেকে উঠে ডিসিপ্লিন মা বলছে ছেলে বলছে আম্মা আমি একটু বাজারে যাব আচ্ছা যাও তাড়াতাড়ি ঘুরে আস এই মায়ের ছেলে জীবনে বিপদগামী হওয়া খুব কঠিন যেখানেই যায় মাকে বলে যায় মায়ের দোয়া নিয়ে মায়ের কাছে বলে তারপরে যায় হলো ডিসিপ্লিন ডিসিপ্লিন লোয়েস জীবনটাই হলো এলো শয়তানের জীবন ভয়াবহ জীবন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন